পঞ্চম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ কীর্তনানন্দে ব্রাহ্ম সমাজে শ্রীযুক্ত ত্রৈলোক্য গান করিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কীর্তন একটু শুনিতে শুনিতে হঠাৎ দণ্ডায়মান ঐশ্বরা ঈশ্বরাবেশে বাহ্যশূন্য হইলেন একেবারে অন্তর্মুখ সমাধিস্থ দাঁড়াইয়া সমাধিস্থ সকলেই বেষ্টন করিয়া দাঁড়াইলেন বঙ্কিম ব্যস্ত হইয়া ভিড় ঠেলিয়া ঠাকুরের কাছে গিয়া এক দৃষ্টে দেখিতেছেন তিনি সমাধি কখনো দেখেন নাই কিয়ৎক্ষণ পরে একটু বাহ্য হইবার পর ঠাকুর প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতে লাগিলেন যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে ভক্ত সঙ্গে নাচিতেছেন সে অদ্ভুত নৃত্য বঙ্কিমাদি ইংরেজি পড়া লোকেরা দেখিয়া অবাক কি আশ্চর্য এরই নাম কি প্রেমানন্দ ঈশ্বরকে ভালোবেসে মানুষ কি এত মাতোয়ারা হয় এই রূপ কাণ্ডই কি নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ করেছিলেন এই রকম করেই কি তিনি নবদ্বীপে আর শ্রীক্ষেত্রে প্রেমের হাট বসিয়েছিলেন এর ভিতর তো ঢং হতে পারে না ইনি সর্বত্যাগী এর টাকা মান নাম বেরুনো কিছুই দরকার নাই তবে এই কি জীবনের উদ্দেশ্য কোনো দিকে মন না দিয়ে ঈশ্বরকে ভালোবাসাই কি জীবনের উদ্দেশ্য এখন উপায় কি ইনি বললেন মার জন্যে দিশেহারা হয়ে ব্যাকুল হওয়া ব্যাকুলতা ভালোবাসাই উপায় ভালোবাসাই উদ্দেশ্য ঠিক ভালোবাসা এলেই দর্শন হয় ভক্তরা এইরূপ চিন্তা করিতে লাগিলেন ও সেই অদ্ভুত দেবদুর্লভ নৃত্য কীর্তনানন্দ দেখিতে লাগিলেন সকলেই দণ্ডায়মান ঠাকুর শ্রীরামকৃষ্ণের চারিদিকে আর এক দৃষ্টে তাকে দেখিতেছেন কীর্তনান্তে ঠাকুর ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন ভাগবত ভক্ত ভগবান এই কথা উচ্চারণ করিয়া বলিতেছেন জ্ঞানী যোগী ভক্ত সকলের চরণে প্রণাম আবার সকলে ঘেরিয়া আসন গ্রহণ করিলেন